السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা আমরা শূন্যতের আলোচনার আগে আরো কিছু কথা বলে নিতে চাই যেটা অতীব আহ, প্রয়োজনীয় কথা আহ, সেটা হচ্ছে যে সামনে যে সুন্নত নিয়ে আলোচনা হবে সেই আলোচনার ক্ষেত্রে অবশ্যই এমন কোন সুন্নত আমরা আলোচনা করব না দৈনন্দিন সুন্নতের মধ্যে যেটার আপনার প্রমাণিত হওয়ার ব্যাপারে হ্যাঁ কোনো ঝামেলা রয়েছে দলিল দুর্বল হওয়ার কারণে অথবা সেটার হ্যাঁ দলিল দেওয়ার ধরনের মধ্যে আপনার মতভেদ থাকার কারণে এমন কোন শূন্যতা আমরা সামনে অবশ্যই উল্লেখ করব না কিন্তু বিশুদ্ধ সনদে হ্যাঁ যেই সমস্ত সুন্নত দৈনন্দিনের রসুলের সুন্নত পাওয়া যাবে সেগুলো ইনশাল্লাহ আমরা উল্লেখ করার চেষ্টা করব দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে যে কিছু শূন্য তেমন রয়েছে যেগুলো মানুষের অবস্থা হ্যাঁ এবং জায়গা এবং সময়ের সাথে সম্পৃক্ত যেগুলোকে আপনার হ্যাঁ সুন্নত হিসেবে ধরা যেতে পারে হ্যাঁ, কিন্তু সেগুলো আমরা ইচ্ছাকৃত উল্লেখ করব না কারণ অধিকাংশ মানুষের হ্যাঁ এই জাতীয় সুযোগ নাও আসতে পারে হুম যেটা জাগার সাথে সময়ের সাথে অবস্থার সাথে সম্পৃক্ত যেমন দৃষ্টান্ত স্বরূপ আমরা বলবো যে ব্যক্তি মক্কাতে অথবা মদিনাতে রয়েছে তার জন্য সহজ যে সে মক্কাতে হারামের মধ্যে গিয়ে হ্যাঁ মসজিদে হারামে অথবা নবীতে মসজিদে নবীতে গিয়ে সেখানে সালাত করা যেখানে অনেক বেশি সোয়াব পাওয়া যায় যেমন মক্কাতে এক হ্যাঁ, বেলা সালাত আদায় করলে এক লক্ষ বেলা এবং মদিনাতে করলে এক হাজারের সব সুতরাং সেটার কথা আমরা উল্লেখ করতে যাব না কারণ সেটা সবার জন্য আপনার সুযোগ নাও হতে পারে এর জন্য দৈনন্দিন সুন্নতের মধ্যে আলাপ করবো না সেটা যদিও সুন্নত এরকম ভাবে আর কিছু সুন্নত আছে যেটা বিশেষ ব্যক্তিদের সাথে সম্পৃক্ত যেটা অন্যদের জন্য হাসিল সাধারণত হয় না যেমন ইমাম এবং মোয়াজিনের ব্যাপারে যেই সুন্নত সেটাও কিন্তু অন্যদের ক্ষেত্রে বাস্তবায়িত হয় না এই কারণে আমরা সেটাও উল্লেখ করতে যাব না এরকম ভাবে আরো কিছু সুন্নত এমন আছে যেটা পরিবর্তিত হয় অবস্থার পরিবর্তন পরিবর্তনের কারণে যেমন আপনার আল্লাহর জন্য কোনো ভাইয়ের সাথে সাক্ষাৎ করা এবং চিন্তা ফিকিরের যে এবাদত এবং কৃতজ্ঞতার এবাদত এবং হ্যাঁ আপনার কোনো রুগ্ন ব্যক্তির শুশ্রূষা করার এবাদত এবং সুর আকরম সাল্লামের উপর দূরত পড়ার এবাদত এবং কবর জিয়ারতের ইবাদত এবং আত্মীয়তার বন্ধন রক্ষা করার ইবাদত এবং জ্ঞান অন্বেষণের ইবাদত সৎকার ইবাদত এবং গোসল করার যে সুন্নত এই জাতীয় যে সুন্নতগুলো আছে এই সমস্ত সুন্নত এগুলো আপনার আমরা উল্লেখ করব না এই জন্য কারণ এগুলা অবস্থার হ্যাঁ, ভিন্নতার কারণে ভিন্ন হয়ে যায় a এটা দৈনন্দিন শূন্যতের মধ্যে আপনার এই কারণে সামিল করা যায় না হম এই কারণে শূন্যত হলেও আমরা সেগুলো উল্লেখ করতে চেষ্টা করবো না তৃতীয় আরেকটি পয়েন্টের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি সেটা হচ্ছে রসুল আকরম সাল্লাহামের যে আপনার আদর্শ সেটা অনুসরণের মধ্যে আমাদেরকে খেয়াল রাখতে হবে তার চরিত্রেরও অনুসরণ করতে হবে তার আচার আচরণ অনুসরণ করতে হবে তিনি যে তার প্রতিপালকের সাথে যে আদব রক্ষা করেছেন সেটার অনুসরণ করতে হবে এবং হ্যাঁ, তার শূন্যতের সাথে আমাদের ভালো আচরণ করতে হবে এবং তার মানুষের সাথে তার যে আপনার সম্পৃক্ত তার যে আদব আছে সেটা আমাদের রক্ষা করতে হবে এগুলো ভুলে গেলে চলবে না হ্যাঁ কারণ চরিত্রই হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা মানুষের বর্তমানে আরো বেশি প্রয়োজনীয়তা দেখা দিয়েছে আল্লাহর কাছে ফরিয়াদ করব আমাদেরকে যেন ভালো চরিত্র ধারণ করার তৌফিক দান করুন এবং এরকম ভাবে আরেকটি কথা স্মরণ করিয়ে দিতে চাই সেটা হচ্ছে আল্লাহর নৈকুট্য অর্জন করার প্রথম ধাপ হচ্ছে ফরজকে অনুসরণ করা কেউ সুন্নতের আলোচনা শুধু হ্যাঁ, শুনে হ্যাঁ, ফরজকে বাদ দিয়ে সুন্নতের আপনার পিছনে পড়ে যাবেন সেটা যেন না হয় কারণ ফরজ হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় যেটা ইতিপূর্বে হাদিসি কুৎসির মধ্যে আমরা আলোচনা করেছিলাম আল্লাহ বলেছেন আব্দি বেশি আলী যে একজন বান্দা হম আমার যদি নিকটবর্তী হতে চায় এই ক্ষেত্রে ফরজের চাইতে আমার কাছে পছন্দনীয় আর কোনো কিছু হতে পারে না তাইলে ফরজের গুরুত্ব সবচাইতে বেশি চতুর্থ নম্বরে যে কথার প্রতি ইঙ্গিত করব সেটা হচ্ছে যে এই যে সুন্নতের অনুসরণ করার ক্ষেত্রে শুধু যে আপনাদেরকে উৎসাহিত করছি তা না বরং এই সুন্নতের অনুসরণ করে নিজের মধ্যেও সুন্নত অনুসরণের যেন প্রেরণা আরো বাড়ে সেটার আমরা ব্যবস্থা করছি এবং মানুষকেও যেন উপস্থাপন করে মানুষকেও পাশাপাশি উৎসাহিত করা যায় আমরা সম্মিলিতভাবে আল্লাহ নৈকুটটা আরো বেশি অর্জন করতে পারি ভালোবাসা বেশি অর্জন করতে পারি সেটার প্রচেষ্টা মাত্র এই কারণে অবশ্যই আমাদের প্রত্যেককে আমরা নিজেকেও এবং সবাইকেও আহ্বান করব যেন আমাদের বাকি সময় আমরা সুন্নত অনুসরণের ক্ষেত্রে আমরা গুরুত্ব দিয়ে দিয়ে থাকি যেন আমরা এবাদত বেশি বেশি করে এবাদতের পুঁজি বাড়িয়ে পরকালে জান্নাতের মধ্যে বড় আসন গড়িয়ে নিতে পারি সেটার চেষ্টা করব। পরিশেষে একটি কথা বলে আমরা শেষ করতে চাই সেটা হচ্ছে সুন্নতের সাথে যে আচরণ করতে যাব এই আচরণের ক্ষেত্রে দুটি কথা না বললেই নয় দুটি কথা খেয়াল রাখতে হবে যেটা ইমাম নবীর রহমত এক নম্বর হচ্ছে কোন সুন্নতকে হম আমরা ছাড়ব না যত সুন্নতের কথা আমরা শুনি কমপক্ষে একবার হলেও জীবনে করার চেষ্টা করব এটি হচ্ছে কথা ইমিন নবী রহমত আলী বলেন যে জেনে রাখুন যে একজন মানুষের কাছে যদি কোনো হ্যাঁ আমল ফজিলতপূর্ণ আমলের কথা আসে তাইলে সে যেন একবার হলো জীবনে করে যেন সেটা সেই আমলের অধিকারী সে হয়ে যায় কখনো একভাবে একবারে ছেড়ে দেওয়া কোনো আমল ফজিলতপূর্ণ আমলের কথা শুনে একবার আমল না করা সেটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না কারণ রসুল আকরমসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইদা আমার তুকুম বেশি ইনফাতুম যে আমি যখন তোমাদেরকে কোনো কাজের কথা আদেশ করব সাধ্যমতো সেটা করার চেষ্টা করো তাই একবারও যেন আমরা করি দ্বিতীয় নম্বর যেই আপনার ইমাম নবীর রহমতুল্লাহ বলেছেন যে কথার প্রতি ইঙ্গিত দিয়েছেন যে আল্লাহ যদি আমাদেরকে কোনো আল্লাহর আনুগত্য বা কোনো সুন্নতির প্রতি আগ্রহী করে তোলে এবং সেটা যদি আমরা করার চেষ্টা করি এবং আগ্রহ জন্মে তাহলে কোনোদিন যদি সেটা ছুটে যায় হাতছাড়া হয়ে যায় সেটা যদিও কাজা করা বাধ্যতামূলক নয় কিন্তু আমরা কাজা করে নিতে চেষ্টা করব কারণ অভ্যাসটা যেন আমরা ধরে রাখতে পারি কারণ যদি সুন্নত ছুটে গেলে সেটার প্রতি গুরুত্ব না দেয় অবহেলা আমাদের মধ্যে সৃষ্টি হবে এই কারণে কারণে আমরা সুন্নত অনুসরণের ক্ষেত্রে এই মামলা আপনার আলোচিত দুটি আপনার সেই পরামর্শ আমরা অবশ্যই অবলম্বন করার চেষ্টা করব এবং সেটার প্রতি খেয়াল রাখবো যেন সুন্নতের অনুসরণের উৎসাহ আমাদের মধ্যে অটুট থাকে আল্লাহ আমাদের আমাদেরকে সুন্নতের অনুসরণের উৎসাহ আমাদের মধ্যে বাড়িয়ে দিন সেটি আমরা কামনা করবো সাল্লাহ আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহি আজমাইন